আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি যে কোনো একজন নবীকে একটি পিপিলিকা কামড় দেয় তিনি পিপিলিকার সমগ্র আবাসটি জ্বালিয়ে দেওয়ার আদেশ করেন এবং তা জ্বালিয়ে দেওয়া হয় আল্লাহ তাল্লাহ তার প্রতি ওয়াহি অবতীর্ণ করেন তোমাকে একটি পিপিলিকা কামড় দিয়েছে আর তুমি আল্লাহর তসবিকারী একটি জাতিকে জ্বালিয়ে দিয়েছ